الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন সংক্রান্ত কিছু আধুনিক মাসলা মাসাইল নিয়ে হ্যাঁ, এখনকার আলোচনায় যে শুরুতে যে মশলাটাকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার যে রেকর্ড করা কোরআন শরীফ পাওয়া যায় মানে যেটাকে ঝাড়ফুঁক বলা হয় কোরআনের আয়াত হ্যাঁ, দিয়ে ঝাড়ফুঁক করা যেটা রেকর্ড করা পাওয়া যায় হ্যাঁ, সেটা বাজিয়ে কোনো উপকার অর্জন করা যায় না হুম তারপরেও আপনার সেটা চালানো যেতে পারে সেই আপনার ঝাড়ফুঁকটা আপনি শুনলেন হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই অনেক সময় এটার কিছু ফায়দা দেখাও দেয় হ্যাঁ, যদি জিন ইত্যাদি যদি আসর থাকে অনেক সময় এটা প্রকাশ পায় কিন্তু এটাকে ঝাড়পুক হিসাবে ধরে নেওয়া যেতে পারে না মানে শুনে হবে যে কোরআন আয়াত কিছু এখানে আসে এই কারণে কিন্তু এটা ঝাড়ফুঁক হয় না যেরকম আগে বলছিলাম যে সুরে বাকারা আপনি পড়ার কথা সেখানে আপনি রেকর্ড চালিয়ে দিলেন সেটার মতো হয়ে গেল আরেকটা মশালা সেটা হচ্ছে নিরানব্বই নম্বর মশালা যে আপনার কখনো এমন যেন না হয় যে আপনার পানি পড়া দিলেন এই পানি পড়ার মাধ্যমে আপনার যে শরীয়তের মতো যে ঝাড়ফুঁক আছে সেটাকে আপনার জেহাজুল মা ইসাফি সাফি এরকম আপনার আরবিতে একটা শব্দ পাওয়া যায় যেই পানির উপর আপনার পড়ে দেওয়া হয়েছে কোনো কোরআন আয়াত তেলাওয়াত করা হয়েছে এটাকে ঝাড়ফুঁকের পানি বলা হয় এটা আপনার বিপুল আকারে আপনার বিক্রি করা হয় সেটা আপনার রুকিয়া শরিয়া হিসাবে অধীনে পড়ে না এটা কেউ নিষেধ করে থাকেন সুতরাং সেটা না হইলে ভালো যে এরকমভাবে অনেক সময় এখানে ক্ষেত্রে প্রত্যেকটা যে পড়ে তা না মানে কিছু একটা পড়ে তারপরে একটু একটু করে কয়েক ফোটা ফোটা দিয়ে এরকম মানে প্যাকেটিং করা হয় সেটা কখনো এরকমভাবে ঠিক হয় না হুম এইভাবে করা রসুল থেকে প্রমাণিত না একশো নম্বর যেটা মাসালা সেটা সেটা হচ্ছে আপনার দূর থেকে আপনার ঝাড়পোক করা হ্যাঁ, যেমন কোনো টেলিফোনের মাধ্যমে টেলিফোন দিয়ে ঝাড়পোক করা টেলিফোন লাইন লাগিয়ে দিয়েছে তারপরে ঝাড়পোক করা সেটা করা যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কোনো কিছু ছাড়া এমনি একজনে দূর থেকে বলে যে আমাকে একটু ঝাড়ে দিন দূর থেকে একজন এক রাষ্ট্রে আরেকজন আরেক রাষ্ট্রে সেটা কিন্তু চলবে না সেটা কিন্তু ঠিক নয় সেটা কোনো আসল ঝাড়ফুঁক হতে পারে না একশো এক নম্বর যে মশালা সেটা হচ্ছে যে আপনার সম্মিলিত ঝাড়ফুঁক জায়েজ সম্মিলিত ঝাড়ফুঁক মানে অনেকজন আপনি একত্রিত করে এদেরকে ঝাড়া শুরু করছে এটা কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে আপনি অনেকে কি করে ঝাড়ফুঁক করে পানিতে একজনের বড় বিরাট ড্রাম আছে অথবা অনেক এখন পানির টাঙ্কি আছে টাঙ্কির মধ্যে পড়ে দিল আর সবাই এটাকে পানি পড়া হিসেবে পানি পান করলো সেটা কিন্তু ঠিক কাজ না এটা অশুদ্ধ কাজ একশো তিন নম্বর মশলা হচ্ছে যে আপনার কোনো গাড়িকে যদি আপনার কুদৃষ্টি পেয়ে যায় তখন এই গাড়ি অথবা অন্য কোনো জিনিস কোনো জিনিসকে যদি মুখদোষ পেয়ে যায় জড় পদার্থ কিন্তু মুখদোষ লেগে গেছে তখন সেটার উপর আপনার কি ঝাড়ফুঁক করা যেতে পারে কোরআন আয়াত দিয়ে এবং ঝাড়ফুঁক করে পানিও পানি ফুঁকিয়ে এটা দিয়ে আপনার পানি দিয়ে আপনার ইঞ্জিনটাকে ধোয়া ইঞ্জিনের মধ্যে ছিটিয়ে দেওয়া সেটাও করা যেতে পারে কোনো সমস্যা নেই একশো চার নম্বর মশলা হচ্ছে যে আপনার কোরআনের যে আপনার সায়েন্সের কথা বলা হয়েছে কোরআনের সায়েন্স বা কোরআন যে এজাজ আলমি যেটাকে আরবি ভাষায় বলা হয় যে কোরআনের আপনার বিশেষ অলৌকিকতা দেখানো সেটা বুঝাতে কি বোঝানো হয় সেটা একটা আমরা বোঝানোর চেষ্টা করি মানে কোরআন যে দুনিয়াগত পার্থিব বিষয়ে দুনিয়ার বিষয়ে যেগুলো আপনার গবেষকরা গবেষণা করে আপনার ধরতে পেরেছেন সেই ব্যাপারে কোরআন যে আগে রসুল আকরম সাল্লামের যুগে কোনো ব্যাপারে সেখানে গবেষণা ছিল না কিন্তু বর্তমান যুগে বৈজ্ঞানিকরা গবেষণা করে কোনো জিনিস পেয়ে গেছেন দেখা যায় যে কোরআনের সাথে মিলে গেছে এটাকে এজাজ এলমি সাধারণত বলা হয় মানে বৈজ্ঞানিক গবেষণার সাথে যদি কোরআন মিলে যায় হ্যাঁ সুতরাং সেটা সুন্দর ব্যাপার হ্যাঁ এটা কোনো সমস্যার কিছু না বরং অনেক বিজ্ঞানীরা এটার থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে ইসলাম গ্রহণ করে হ্যাঁ, করতে পারেন সুতরাং এটা একটা সুন্দর দিক যেটাকে কোরআনের এজাজ এলমি বলে হুম একশো পাঁচ নম্বর হচ্ছে যে আপনি কোরআনের আপনার এজাজ এলমিটাকে প্রমাণ করতে পারবেন মানে আপনি কেউ গবেষণা করা যে বর্তমান গবেষণার সাথে কোরআন কতটুক মিলছে না মিলছে সেটাকে আপনার প্রকাশ করা যারা সায়েন্স সম্পর্কে বা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের জন্য এটা করা যায় কোনো অসুবিধা নেই কারণ এর এর থেকে মানুষ উপকৃত হতে পারে কিন্তু আরেকটা মশালা আছে সেটা একশো ছয় নম্বর মাসালা একটা কাজ শুদ্ধ না বর্তমান যুগে কি করেছে অনেকে কোরআন থেকে সংখ্যা বের করছে যা যা আদাদি যেটাকে বলা হয় হিসাবি রাকামি হ্যাঁ মানে সংখ্যা বের করে যে বছর এতদিন সুতরাং সূর্যের কথা কোরআনে কতবার বলা হয়েছে চন্দ্রের কথা কতদিন বলা হয়েছে সুতরাং এই হিসেবে সংখ্যা বের করে কোরআনের শব্দ থেকে গবেষণা করে সেটা কিন্তু ঠিক না অনেক সময় ব্যতিক্রমও ঘটে যেতে পারে এই কারণে সেই জাজ প্রকাশ করা কখনো ঠিক হবে না একশো সাত নম্বর মাসালা আছে যে যে এজাজে তাওয়াফুকি বলা হয় এজাজু তাওয়াফুক বা তাওয়াফুকি সেটা হচ্ছে আপনার কোরআনের পৃষ্ঠার মধ্যে আপনার যেমন আল্লাহর নাম যে এক পৃষ্ঠায় যত আল্লাহর নাম আছে পাশের পৃষ্ঠাও কিন্তু একই কাছাকাছি আছে এরকম পাশের পৃষ্ঠাও মানে প্রত্যেক পৃষ্ঠার মধ্যে আল্লাহর নামে কাছাকাছি অবস্থান দেখানো এটাকে এজাজে তাওয়াফকেই বলে এটাও কিন্তু কোরআনের সাথে করা ঠিক না কারণ এখন আপনি করছেন অন্য সময় যায় অন্যভাবে ভুল প্রমাণিত হতে পারে সুতরাং এগুলা করা ঠিক না একশো আট নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি কোরআনের যদি আপনি ব্যাখ্যা দিতে চান বিশেষ করে সাইন্টিফিক যে কোরআনের তাফসির হ্যাঁ যে এরকম বলা যে কোরআনের অর্থগুলাকে এমনভাবে প্রমাণ করা আপনি প্রমাণ অর্থগুলো এমনভাবে করলেন যেই অর্থের ভিত্তিতে আপনার বৈজ্ঞানিক যারা ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যার সাথে আপনার মিলে যায় এমন যদি ব্যাখ্যা দেওয়া হয় তাইলে কোনো সমস্যা নেই বরং এতে আপনার কেউ লাভবান হতে পারে হুম এটা হচ্ছে নিয়ম একশো নয় নম্বর যে মাসালা সেটা হচ্ছে আপনার কোরআনের সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া যদি আপনার বিশেষ করে দুনিয়া সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যদি মিল দিয়ে ব্যাখ্যা দেওয়া হয় এটার কিছু নিয়ম কারণ গবেষক তার থিসিসের মধ্যে লিখেছেন সেই আপনার গবেষণা অনুযায়ী শর্ত অনুযায়ী হলে কোনো সমস্যা হবে না আরেকটা ব্যাপার একশো দশ নম্বর মাসালা সেটা হচ্ছে কোরআনের বিষয়ভিত্তিক তাফসির করা এতক্ষণ গেল সাইন্টিফিক তাফসির হ্যাঁ, অথবা এই জাতীয় হ্যাঁ, বৈজ্ঞানিক তাফসির হ্যাঁ, সেগুলো তো গেল সেটার শর্ত সহায়তা অনুযায়ী যায় যাচ্ছে এখন আরেকটা হচ্ছে বিষয়ভিত্তিক তাফসির কোরআনের যে কোনো বিষয়ভিত্তিক আপনি কিছু কোরআনের অংশ নিলেন কোরআন আয়াত নিলেন একটা বই লিখলেন বিষয়ভিত্তিক তাফসির সব কিছু নিলেন না শুধু বিষয়ভিত্তিক আপনি তাফসির করলেন সেটা কিন্তু যায় যাচ্ছে এর থেকে মানুষ লাভবান হতে পারে একশো এগারো নম্বর যে মাসালা সেটা হচ্ছে কোরআনের তাফসির করা আপনার সুরের হিসেবে মানে এক সুরের পরে একটা নাজিল হয়েছে কিন্তু এগুলা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিরিয়াল দেওয়া হয় না সাবেক কেরাম এটা সিরিয়াল দিয়েছেন কিন্তু আপনি তাফসির করতেছেন কোনটার পরে কোনটা নাজিল হয়েছে এটার সাথে মিল দেওয়ার চেষ্টা করতেছেন এটা ঠিক না এটা তো আল্লাহর পক্ষ থেকে করা হয়নি সুতরাং এটার ব্যাখ্যা দিয়ে কোনো সময় উল্টা যদি আপনার প্রমাণ মিলে তাহলে তো আল্লাহর উপর কথা আসবে এটা কখনো ঠিক হবে না হ্যাঁ এরকম ব্যাখ্যা দেওয়া একশো বারো নম্বর যে মাসালা কোরআনের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে আপনার কোরআনের পৃষ্ঠার মধ্যে কি করে বিষয়ের দিকে ইঙ্গিত করে আপনার কোনো কিছু যদি লেখা থাকে মানে রংটা দিয়ে দিল কোরআনের হ্যাঁ পৃষ্ঠার মধ্যে বিষয়ের দিকে ইঙ্গিত করে সেটা কখনো ঠিক নয় এটা মাকরু হিসেবে তিনি ধরেছেন একশো তেরো নম্বর যে মশলাটা সেটা হচ্ছে কোনো অঙ্কন করে বা ছবি তৈরি করে কোরআনের তাফসির করা সেটা হারাম না জায়েজ একশো চোদ্দ নম্বর মশলা যে আপনার কোনো নবীর ঘটনা অথবা কোনো রসুলের ঘটনা যেটা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে সেটার অ্যাক্ট করা শরীয়তে না যায় সেটা অ্যাক্ট করা যাবে না কিন্তু যদি আপনার নবী ছাড়া অন্য কিছু হয় হুম কোরআনের মধ্যে যেমন আসাবে কাফের ঘটনা তাইলে সেটা সেটাও না যায় হওয়াটা হয়েছে সবচাইতে গ্রহণযোগ্য হুম কারণ সেটা মানুষে অন্যভাবে নেবে যে আসাবে কাফের ব্যক্তিগুলা হ্যাঁ, সেগুলোকে মনে করবে যে দুনিয়াতে অথচ তারা বুজুর্গ মানুষ ছিল কিন্তু অ্যাক্টিং যারা করবে অ্যাক্টিং এর জগতে তো খারাপ লোক থাকে সুতরাং তাদেরকে অবমাননা করা হবে এই কারণে আসল যায় হওয়ারই কথা সুতরাং কোরআনের নবীদের ঘটনা হোক রসুলদের ঘটনা হোক অথবা কোনো অন্যান্য ঘটনা হোক কোনোটার অ্যাক্টিং করা যাবে না একশো নম্বর যে মশালা সেটা হচ্ছে আপনার কোরআন মাজিদের যে সুরার যে মাকসাদগুলো আছে উদ্দেশ্য সেগুলোর জন্য আপনার মানসিকভাবে একটা মানচিত্রের মতো আপনি তৈরি করে ফেলবেন যেটাকে খারিতা ধ্যানিয়া বলে আরবিতে সেটা ব্যবহার করা আপনার জায়েজ হুম কারণ আপনি কোরআনের মাকসুদ বোঝানোর জন্য একটা চিন্তাধারা অবশ্যই করতে পারেন এটার একটা চিত্রায়ন করতে পারেন সেটা করলে কোনো অসুবিধা হবে না উদ্দেশ্য বোঝার ব্যাপারে একশো ষোলো নম্বর যে মশালা সেটা হচ্ছে কোরআন মাজিদের তেলাওয়াত আপনার যারা ধর্ম নিরক্ষতবাদী হ্যাঁ তাদের তারা কোরআন মজিদের আপনার নতুন করে পড়া শুরু করেছেন হ্যাঁ নতুন করে ধর্মিকতাবাদের মানসিকতা নিয়ে কোরআনকে বুঝার চেষ্টা করা হ্যাঁ এবং নিজেদের অধীন করা কোরআন মাজিদকে এরকম কিছু এখন ধর্মনিক্ষতবাদীরা দুনিয়াতে তৈরি হয়েছে যে কোরআনকে নিজের অধীন করা যে কোরআনকে তারা বিশ্লেষণ করে নিজের অধীন করে সেটা না যায় সেটা করা যাবে না একশো সতেরো নম্বর মশলা হচ্ছে যে কোরআনের শাব্দিক অনুবাদ শাব্দিক শব্দের নিচে শব্দ এরকম অনুবাদ করা হারাম এটা জায়েজ নয় হ্যাঁ বরং আপনার কোরআনের তর্জমা করতে হবে যে কোরআন অর্থ বুঝানোর জন্য শাব্দিক অনুবাদ করলে অনেক সময় বেশকম হয়ে যেতে পারে আসল উদ্দেশ্য হাসিল নাও হতে পারে এই কারণে শাব্দিক অনুবাদ করা সরিয়েতে না যায় কিন্তু অর্থগত অনুবাদ সেটা চলবে অসুবিধা নেই একশো আঠারো নম্বর যে মশলা সেটা হচ্ছে আপনার মুস্তাশিকিন যারা যাদেরকে প্রাচ্যবিদ বলা হয় যে তারা আপনার অনেকগুলা অনুবাদ আপনার নেটের মধ্যে ছেড়েছে এই অনুবাদগুলা আপনার পড়া হ্যাঁ সেগুলা আপনার ব্যবহার করা নিজের কার্যক্ষেত্রে সেগুলো না জায়েজ কিন্তু যদি কেউ যদি এমন করে হুম যে সেগুলো আপনার সে পড়তেছে মানে সেগুলোর ভুল তুলে ধরার জন্য হ্যাঁ তাইলে তাতে কোনো সমস্যা নেই কারণ অন্য মানুষের যেন ধোকা না খায় একশো উনিশ নম্বর যে মশালা সেটা হচ্ছে যে কোরআন মাজিদের যে অর্থ হ্যাঁ যে অনুবাদ হ্যাঁ সেটা কিন্তু আপনি আরেকজনকে কাফেরকে দিতে পারেন হ্যাঁ, যদি সেখানে কোনো কোরআন মাজিদের নস লেখা না থাকে মানে কোরআন মাজিদ হুবহু লেখা না থাকে হ্যাঁ অথবা থাকুক না কেন কোনোটাই অসুবিধা নেই দুটাই আপনি দিতে পারেন নতুবা কাফেরকে যদি দেওয়া না যায় তাইলে সে শিক্ষা গ্রহণ কিভাবে করবে অনেক এরকম আছে আমি আমার আগের অফিসে দেখেছি একজন খ্রিস্টান এসে বলে যে আমাদের মারিয়াম সম্পর্কে কোরআন কি বলে আমার জানতে হবে আমাকে একটা কোরআন দাও তাকে কোরআন দেওয়ার পর মারিয়াম সম্পর্কে এই ঘটনা ভালো করে পড়ে সে মুসলমান হয়ে গেছে সুতরাং আপনার কোরআন কোরআনের অনুবাদ সেখানে কোরআন লেখা থাকুক নাই থাকুক দুটা অন্য মানুষকে অমুসলমানকে দেওয়া যেতে পারে একশো নম্বর যেটা মাসালা সেটা হচ্ছে কোরআনকে আপনার ব্যাখ্যা দেওয়া কোরআনকে উপস্থাপন করা ইশারার ভিত্তিতে এখন ইঙ্গিতের একটা সিস্টেম তৈরি হয়েছে বিশ্বের বুকে যে খবর পাঠের সময় আপনি ইশারা দিয়ে আপনার বোঝানো হয় অথবা কোরআনের তাফসির হ্যাঁ, বুঝানো হয় যেটাই হোক কোরআন পড়া ইশারা দিয়ে এটা আরব দেশের মধ্যে দেখবেন অনেকে হ্যাঁ, আপনার ইন্টারনেট খুঁজলে যে যারা ইশারা দিয়ে কোরআন পড়ে কোরআন বোবাদেরকে যারা কথা বলতে পারে না এরা ইশারা দিয়ে কোরআন পড়ে এবং শিক্ষকের এরকম ইশারা দিয়ে কোরআন শিখায় এতে কোনো অসুবিধা নেই তাদেরকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করা কখনো ঠিক হবে না এই আমাদের যা গেল যে কোরআনের আধুনিক মাসলা মাসাইল নিয়ে আলোচনা এটা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের এই মশালাগুলা আপনার ভালো করে জেনে আমল করার যেন তফিক দেন সেটি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আর বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে যে এই মাসালাগুলোর মধ্যে যিনি আপনার গবেষক বলেছেন সেটার সাথে অন্যের কোনো মতবিরোধ থাকতেও পারে পছন্দ নাও হতে পারে কিন্তু এটা দীর্ঘ এক গবেষণা হ্যাঁ এই গবেষণার ভিত্তিতে এটা রেজাল্ট দেওয়া হয়েছে সুতরাং এটা বিবেচনাযোগ্য অবশ্যই থাকা দরকার এবং এটা ইনশাআল্লাহ সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ, কারণ এটার পিছনে অনেকজন বড় বড় ডক্টর এই গবেষণা দেখে তারপরে এটাকে গ্রান্টেড করেছেন হ্যাঁ, সুতরাং এটা দলিল ভিত্তিক হওয়ার কারণে হ্যাঁ, সেটা গ্রহণ করাই উচিত আল্লাহ তারপরও যাচাইযোগ্য থাকবে যারা যাচাই করার অধিকার রাখেন নতুন করে গবেষণা করার সেটা অবশ্যই অধিকার থাকবে কিন্তু যারা আমরা সাধারণ এই গবেষণার উপর আমরা আমল করতে পারি এটাই হচ্ছে আসল কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন ওসলাল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন